পৃথিবীর দিকে দিকে শোনা যায় আজ নিপীড়িত মানুষের হাহাকার শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকার পৃথিবীর দিকে দিকে শোনা যায় আজ নিপীড়িত মানুষের হাহাকার শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকার পৃথিবীর দিকে দিকে শোনা যায় নিপীড়িত মানুষের হাহাকা শুনতে কি পাও তুমি ব্যথিত দিলে সেই চিৎকার পৃথিবীর দিকে দিকে শোনা যায় নিপীড়িত মানুষের হাহাকা শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকার এসো আজ পণ করি হাতে রাখি হাত জালিমের কালো হাত ভাঙতে আধারের বুক চিরে আলো আনি নতুন সমাজটাকে গড়তে এসো আজ পণ করি হাতে রাখি হাত জালিমের কালো হাত ভাঙতে আধারের বুক চিরে আলো আনি নতুন সুন্দর আগামীর পৃথিবী গড়তে চলো আজ গিয়ে যা পৃথিবীর দিকে দিকে শোনা যায় আজ নিপীড়িত মানুষের হাহাকা শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকা পৃথিবীর দিকে দিকে শোনা যায় আজ নিপীড়িত মানুষের হাহাকা শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকার এসো জালিমের পদভার বন্ধ করি মুক্তির জয় গান গা মানবতার মুখে হাসি ফোটায় বিজয়ের কেতনুরা জালিমের পদভার বন্ধ মুখে হাসি ফোটায় বিজয়ের কে নয়ের মশাল জেলে বিজয়ের বন্দর চলো আজ গিয়ে যা পৃথিবীর দিকে দিকে শোনা যায় আজ নিপীড়িত মানুষের হাহাকা শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকার পৃথিবীর দিকে দিকে শোনা যায় নিপীড়িত মানুষের হাহাকার শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকার শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকার শুনতে কি পাও তুমি ব্যথিত দিলের সেই চিৎকার